মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রসুলহিল আমিন নবীনা ও ইমামিনা ও কাঈদিনা ও কুদওয়াতিনা মুহাম্মদিনা আলা আলিহি ও আসহাবি ও আজওয়াজিহি ও দুরিয়াতি ও আলামান তবি আহম এহসানিন ইলায়ুমিদ্দিন মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি বাংলার এই আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে আমাদের এই অনন্য সাধারণ আয়োজনে সাদর স্বাগতম জানাচ্ছি বন্ধুগণ আল্লাহ সুফানা যে সকল নিয়ামত দিয়েছেন রব্বুল আলমিন প্রদত্ত নিয়ামতের মধ্যে মাল বা সম্পদ হলো এক ব্যতিক্রম এবং অতি গুরুত্বপূর্ণ বিষয় রব্বুল আলমী তিনি নিজে ওর আন আল করিমে যাদেরকে ধনসম্পদ দিয়েছেন তাদের প্রাপ্ত ধনসম্পদে দরিদ্র অসহায় প্রার্থিত আর বঞ্চিতদের অধিকার রয়েছে বলে নিজে একটি অংশ নির্দিষ্ট করে দিয়েছেন কোরআন আল করিমের ভাষায় আমিম মাহরুম যে চায় যে মাহরুম যে বঞ্চিত তার অধিকার রয়েছে প্রত্যেক ধনির সম্পদে তবে হ্যাঁ ধনী রব্বুল আলমিন কর্তৃক প্রদত্ত এই সম্পদ থেকে মাল থেকে তা হকদারদের হক যথাযথ আদায় করে দেবে যদিও মাল শব্দটি সম্পদ শব্দটি বড় ব্যাপক সকল শ্রেণীভেদের ধনসম্পদের উপরেই বঞ্চিত মানুষদের অধিকার রয়েছে তবে হ্যাঁ কয়েকটি হলো ব্যতিক্রম আমরা যদি ধন বা সম্পত্তির শ্রেণীভেদগুলোকে আমাদের বর্তমান বাস্তবতার আলোকে পর্যালোচনা করি তাহলে দেখতে পাই প্রথমত আমরা দেখি ধন বা সম্পদের প্রথম বাস্তবতার নাম হলো মুদ্রা স্মরণ এবং রৌপ্য হলো স্বাধীন মুদ্রা আর দুই নম্বর হলো আবদ্ধ মুদ্রা যেমন টাকা রুপি ডলার এগুলো হলো আবদ্ধ মুদ্রা তারপর স্থাবর সম্পত্তি বাড়িঘর দালানকোটা গাড়ি বাড়ি এই সব কিছু তবে হ্যাঁ এর মধ্যে কিছু কিছু বিষয়ের উপরে জাকাত বলে আরামিন নির্ধারিত অংশ হিসেবে ঠিক করে দিয়েছেন আর কিছু কিছু বিষয়ের উপরে জাকাত মৌকুফ করেছেন আমরা তা আলোচনা করেছি তারপর যেমন আসে কারো কাছে মজুদ মাল ব্যক্তি ব্যবসা করছে বাণিজ্য করছে ব্যক্তি শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করছে এই ধারাবাহিক বাস্তবতায় তার কাছে মজুদ মাল রয়েছে এই মজুদ মালের উপরেও রব্বুল আলমিন বঞ্চিত আর প্রার্থী ফকির আর মিসকিনদের নির্ধারিত হক ঘোষণা করেছেন তারপর এটি মানুষের মাল বা ধনসম্পদ বলতে বুঝি আমরা জীবজন্তু যেমন গৃহপালিত গরু ছাগল ভেড়া এসব গরু ছাগল ভেড়া এর নির্ধারিত পরিমাণ হলে তার উপরে জাকাত ফরজ হয় তবে এর ক্রাইটেরিয়া রয়েছে এর শ্রেণীভেদ রয়েছে গরু আর ছাগল ব্যক্তি যদি কেবল নিজের ব্যবহারের জন্যই নিজে গুস্ত খাবে দুধ খাবে এই জন্য নিজের টাকা পয়সা দিয়ে লোকজন রেখে খাদ্য দিয়ে লালন পালন করে তাহলে তার উপর জাকাত নাই দুই নাম্বার চাষাবাদ করার জন্যে গরু মহিষ যদি মানুষ নিজের টাকা পয়সা খরচ করে লোকজন দিয়ে লালন পালন করে চাষাবাদের জন্য ব্যবহার করে তার উপর জাকাত নাই তারপর আরেকটি হতে পারে ব্যবসার জন্যে দুধ বিক্রি করার জন্যে গুস্ত বিক্রি করার জন্যে বাচ্চা বিক্রি করার জন্যে নিজে টাকা পয়সা দিয়ে লোকজন রেখে লালন পালন করে তাহলে এর বিকৃত আয় থেকে ব্যয় বাদ দিয়ে জাকাতের নেশাব এবং পূর্ণ একটি হিজড়ি সন অতিক্রান্ত হলে তার উপর জাকাত ফরজ হবে আর আরেকটা হলো যে গরু ছাগল ভেড়া মহিষ উট কেবল রব্বুল আলমিনের এই বিশাল শ্যামলিমা মাঠে ছড়িয়ে দেয় আর তা ব্যবসা করে এটাই তার পেশা উট পালন গরু পালন ছাগল পালন বকরি পালন ভেড়া পালন তাহলে এর নির্ধারিত সংখ্যা হলে তার উপরে জাকাত ফরজ হবে যেটা আমরা আলোচনা করেছি এরপরে একজন মানুষের সম্পদ বলতে বোঝায় তার শস্য আর ফসল শস্য আর ফল রবি শস্য আর ফল রবি শস্য যা জমিনে উৎপাদিত হয় এর মধ্যে রবি শস্যের যে অংশটা শাক এবং সবজি শাক এবং সবজির উপরে জাকাত ফরজ হয় না কিন্তু যা শস্য তার উপরে নির্ধারিত পরিমাণ হলে জাকাত ফরজ হয় আর এই জাকাতটাকে তা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই কারণ কৃষিজ জমির উপরে জাকাত নাই জাকাত হলো কৃষিজ জমিতে উৎপাদিত ফল আর ফসলের উপরে তবে তা শাকসবজি হলে তার উপরে জাকাত নেই রবি শস্য ধান গম জব তার উপরে জাকাত ফরজ আর এই জাকাতটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় অসরণ ওসর কৃষিজ জমিতে উৎপাদিত ফসলের উপরে যে জাকাত তাকে বলা হয় উসর তবে বন্ধু এই উসরের প্রসঙ্গে আলোচনার পাশাপাশি আমরা আরও কিছু বিষয়ের উপরে আলোচনা করব ইনশা আল্লাহ যেমন ধরুন মধু এটাও এখন চাষাবাদ হয় মধু মধুর উপরেও জাকাত ফরজ এবং মহাদিসেন কেরাম মুফাসেন কেরামের ঐক্যমতে ফকিগণের মতে মধু উৎপাদন কম আর বেশি যাই হোক না কেন তার উপরে জাকাত ফরজ এরপর আরেকটি বিষয় হলো মধু এর পাশাপাশি যেমন খনিজ সম্পদ এটার দুইটি প্রক্রিয়া হয় হতে পারে ব্যক্তি মালিকানাধীন ব্যক্তি মালিকানাধীন বাস্তবতায় আর বর্তমান প্রেক্ষাপটে বেসরকারি বাস্তবতায় কোনো খনি যদি উন্মুক্ত করা হয় খনিজ সম্পদ উন্মুক্ত করা হয় তাহলে তার জাকাত দিতে হবে বেসরকারি ব্যবস্থাপনায় মাটির নিচ থেকে উত্তোলনকৃত খনিজ সম্পদের উপরে জাকাত অবশ্যই দিতে হবে আর তার পরিমাণ নেশাব পরিমাণ হতে হবে না এক্ষেত্রে ফকিগণ মত নেশাব পরিমাণ মাপার প্রয়োজন নেই বরং মাটির নিচে রব্বুল আলমিন কর্তৃক সাজানো সবার জন্য রিজিক থেকে যখনই উত্তোলন করা হবে এবং এই উত্তোলনটা যখন যে পরিমাণই হোক না কেন বেসরকারি ব্যবস্থাপনায় হবে তার উপর জাকাত দিতে হবে বন্ধুগণ যদি খনিজ সম্পদ সরকারি ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাষ্ট্র মালিক রাষ্ট্র মালিকানার বাস্তবতায় রাষ্ট্র যদি উত্তোলন করে তাহলে এক্ষেত্রে ফকিগত অভিমত হলো কোরআন এবং সুন্না দ্বারা প্রমাণিত বাস্তবতায় যে রাষ্ট্রের মালিকানায় জমিনের পরতে পরতে রব্বুল আলমিন কর্তৃক গচ্ছিত সম্পদ যা উত্তোলন করা হবে যেহেতু রাষ্ট্রের মালিকানা সকলেই তার মালিক রাষ্ট্র কল্যাণমূলক কাজে জন সর্বসাধারণের জন্য ব্যয় করবে তখন এটার জাকাত দিতে হবে না কিন্তু যখন বেসরকারি ব্যবস্থাপনায় উত্তোলন করা হবে তার উপর জাকাত দিতে হবে কিন্তু হ্যাঁ আরেকটি বিষয় হতে পারে দন খনিজ সম্পদ নয় কিন্তু দন কেউ হয়তো লুকিয়ে রেখেছিল সে এখন পেয়েছে দন লুকিয়ে রাখা মাটির নিচের ধন যদি কেউ পায় তার উপরও জাকাত দিতে হবে তার উপর জাকাত ফরজ জাকাত দিতেই হবে বন্ধুগণ এই সকল প্রাসঙ্গিক বিষয়গুলো আমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত জাকাত আদায় করতে গিয়ে কারণ সম্পদ বলতে যা বোঝায় রব্বুল আলমীর সকল সম্পদের উপরই অসহায় মিসকিন আর দরিদ্রদের অধিকার নিশ্চিত করেছেন সম্পদ একা একা কেউ ভোগ করবে তার জন্য নয় প্রত্যেকটা সম্পদেই অধিকার রয়েছে আর সম্পদ তখনই সম্পদ যখন সে অন্যের সেবায় অন্যের প্রয়োজনে অন্যের অধিকার সকলের অধিকার নিশ্চিত হয় যেখানে বন্ধুগণ এবার আমরা আলোচনা করতে চাই জমিনে উৎপাদিত ফসল এবং ফসলের জাকাত নিয়ে ফসলেরই জাকাতকে বলা হয় উসর তবে কোন জমির উৎপাদিত ফসলের উপরে জাকাত হয় উসরি জমি তার উপরই উসর ফরজ হয় যে জমি উসরি জমি নয় তার উপর উসর ফরজ হবে না জাকাত ফরজ হবে না আর তা হলো কি তা হলো কোনো অমুসলিমের সম্পত্তি কোনো অমুসলিম ইসলাম কবুল করেনি সে তার সম্পত্তি সে চাষাবাদ করছে এর উপর উসর হবে না ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনা ইসলামী সরকার ব্যবস্থাপনায় অন্য সকল ধর্মের স্বাধীনতা স্বীকৃত শুধু তাই না ইসলামী রাষ্ট্র এবং সরকার ব্যবস্থার অধীনে অন্য সকল ধর্ম মত বর্ণের মানুষেরা অতি নিরাপদ থাকবে তবে তারা উসর দেবে না তাদের জমিনের ফসল থেকে তাদের মাল থেকে জাকাত দেবে না কিন্তু তাদের উপর জিজিয়া কর তাদের উপরে ইসলামী রাষ্ট্রের নিরাপত্তা ইসলামী রাষ্ট্রের অধিকার ইসলামী রাষ্ট্র কর্তৃক সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তাদের নিশ্চিত করার জন্য তারা একটি কর দেবে তার নাম জিজিয়া কর আনাল কেরিমের ভাষায় হাত্তা ইউতুল জিজিয়াত আনিয়াদিন ওরা নিজ হাতে পরিশোধ করবে একটি কর যার নাম জিজিয়া অর্থাৎ রাষ্ট্র কর্তৃক প্রদেয় সকল সুযোগ সুবিধা লাভ করার বিনিময় হিসেবে টাকা দেবে এটা জিজিয়া কর এটা রাষ্ট্র এবং সরকার নির্ধারণ করে নেবে তো যারা জিজিয়া কর দেয় তাদের সম্পত্তির উপরে তাদের জমিন থেকে উৎপাদিত ফসলের উপরে জাকাত ফরজ হয় না উসর ফরজ হয় না উসর ফরজ হওয়ার যেটা শর্ত হলো মুসলিম বা ইমানদারের সম্পত্তি বা জমি হওয়া হ্যাঁ প্রসঙ্গত আরেকটি বিষয় হতে পারে একটি সম্পত্তি একটি জমি একটি কৃষিজ জমি একজন অমুসলিম নাগরিকের কিন্তু একজন মুসলিম নাগরিক তা চাষাবাদ করলেন নির্ধারিত পয়সায় ভাড়া নিয়ে এমন ভাড়ায় খাটানো জমিতে উৎপাদিত ফসল যদি চাষি হন মুসলিম তাহলে তার উপরে অবসর ফরজ হবে ঠিক এমনি শরীয়তের অনুমোদন সাপেক্ষে কোনো বন্ধক নেয়া জমি শরীয়তের অনুমোদন সাপেক্ষে বন্ধক কারণ সকল বন্ধক জায়েজ নয় সকল বন্ধক বলতে ওই বন্ধকটা জায়েজ নয় যে বন্ধক জমিটা ঠিক যে টাকায় নিল যে টাকায় জমি বন্ধক হলো ঠিক এত পরিমাণ টাকাই ফিরিয়ে না দেয়া পর্যন্ত জমি ফেরত পাবে না এই যে জুলুম এই অন্যায় অবিচার এর ভিত্তিতে এটা ইসলাম কবুল করে না অনুমোদন করে না বন্ধক জমির উপরে উৎপাদিত ফসল হলে উসর ফরজ শুধু তাই না যদি অমুসলিমের কাছ থেকেও কোনো জমি কেউ বন্ধক রাখে শরীয়তের অনুমোদিত ব্যবস্থাপনায় তাহলে তার উৎপাদিত ফসলের উপরও উসর আজীব বা ফরজ হবে জাকাত যেটা ফসলের জাকাত এটা বাধ্যতামূলক হবে বন্ধুগণ জমির উৎপাদিত এই ফসল জাকাতের জন্যে তথা উসরের জন্যে কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে খাজনা দেয় যে জমির ওই জমির কি উৎপাদিত ফসলের জাকাত দিতে হবে বা উসর দিতে হবে বন্ধু যে জমির খাজনা দেয়া হয় প্রদত্ত খাজনা দেয়া জমির উৎপাদিত ফসলের উপরেও জাকাত বাধ্যতামূলক হয় বন্ধু এবার উসর কি পরিমাণ হলে দিতে হবে আর উসর মানে কি অসুরুন আরবি ভাষার শব্দ যার সরল অনুবাদ হল দশ বাঘের এক বাঘ এক দশমাংশ দশ বাঘের এক বাঘ এর নাম অসুরুন অর্থাৎ উৎপাদিত ফসলের দশ বাঘের এক বাঘ রব্বুল আলমিনের বলে দেয়া আটটি খাতের যে কোনো একটা খাতে ব্যয় করা আল্লাহর সন্তুষ্টির জন্যে তার নাম ঔষধ কেবলমাত্র মধু উৎপাদিত হলে পরিমাণ যাই হোক তার উপরে উসর দিতে হবে জাকাত দিতে হবে কিন্তু জমিনের গম ভুট্টা খেজুর জব কিশমিশ বা আঙ্গুর ধান কি পরিমাণ হলে দিতে হবে রসুল সাল্লাহ তাল আলী থেকে প্রমাণিত হলো পাঁচ ওয়াসাক পরিমাণ যদি ফসল হয় তাইলেই দিতে যে যদি আকাশের বৃষ্টির পানি দিয়ে হয় আল্লাহ সুফান তালা আকাশের বৃষ্টি নামালেন ন্যাচারাল বৃষ্টির পানি দিয়ে যদি ফসল উৎপাদিত হয় তাইলেই কেবল দশ ভাগের এক ভাগ আর যদি আকাশের বৃষ্টির পানি দিয়ে নয় সেচের পানি নিজে সেচ দিলেন নলকূপের অথবা ডিপ টিউবওয়েলের অথবা পাম্প মেশিন দিয়ে অথবা হাতের হস্তচালিত মেশিন দিয়ে অথবা হাত দিয়ে সেউতো দিয়ে নিজের সেচ দিয়ে যদি নিজে পানি দিয়ে যদি ফসল উৎপাদিত হয় নিজের সেচ দিয়ে তাহলে ওই উৎপাদিত ফসলের বিশ ভাগের এক ভাগ আকাশের বৃষ্টির পানি দিয়ে হলে উৎপাদিত ফসলের দশ ভাগের এক ভাগ আর নিজের সেচের পানি দিয়ে হলে বিশ ভাগের এক ভাগ এটার জন্য এক বছর অতিক্রান্ত হওয়া না বরং রব্বুল আলমী নিজে কোরআন আল কানিমে বলেছেন যেদিন ফসল কাটবে ওই দিনই দিয়ে দেবে বন্ধুগণ আরো কিছু বিষয়ে জানবো ইনশা আল্লাহ তবে একটি ছোট্ট বিরতি নিচ্ছি এক্ষুনি ফিরে আসব আমাদের সাথেই থাকুন এই রমজানে Welcome, O Ramadan. রমজান হলো রহমতের মাস সহরি ইফতার তারাবি লাইলাতুল কদর ইতকাফ ঈদুল ফিতর এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন রমজান হোক আরো ফলপ্রসূ আরো বেশি পুরস্কারময় আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন দেখুন এক ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে প্রতিদিন সন্ধ্যা সাতটায় ওর পুনঃ সম্প্রচার দুপুর আড়াইটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় অতি উত্তম অর্থনীতি অর্থনীতি সর্বোৎকৃষ্ট বাণিজ্য নীতি বাণিজ্য নীতি সঠিক লেনদেন বৈধ উপায়ে বড় লাভ ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নতুন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মধ্যগণ ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাকাতটা কি পরিমাণ দেব বন্ধু জাকাত দিতে গিয়ে কি একটি শাড়ি দেব একটি লুঙ্গি দেব দশটা টাকা আর পাঁচটা টাকা দেব বা একশো টাকা দেব বন্ধু জাকাত দরিদ্রের হক বা অধিকার আর তাকে হক বা অধিকার দিতে গিয়েও এমন মস্করা করা ইসলাম অনুমোদন করে না উৎসাহিত করে না বরং জাকাত দিতে গিয়ে ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করা যাবে না দুর্ভাগ্যজনক সত্য আমরা আমাদের দেশ আর সমাজে আমরা আমাদের নিজেদের পারিপার্শ্বিকতায় আমরা জাকাত দিতে গিয়ে মানুষকে আরো ভিক্ষুক হতে উৎসাহিত করছি জাকাত কি ভিক্ষা জাকাত কি প্রতি মানুষের দোয়ারে দোয়ারে গিয়ে সংগ্রহ করার বিষয় বরং যার উপর জাকাত ফরজ হয়েছে তার দায়িত্ব জাকাতের টাকাটা অভাব অনাথ তথা আটটা নির্ধারিত খাতে যারা যারা প্রাপ্য তাদের কাছে পৌঁছে দেয়া পৌঁছে দেবে এই জন্যে যেটা তার দায়িত্ব আর তার হক হকটা পৌঁছে দেবে অধিকারটা পৌঁছে দেবে অধিকার নেয়ার জন্য যদি আসে তার সাথে ভালো ব্যবহার করবে সম্মান এবং ইজ্জতের সাথে দেবে অবশ্যই ভিক্ষা ভিত্তিতে উৎসাহিত করবে না একটা লুঙ্গি দিলাম আরেক দরবায় আরেকটা লুঙ্গি নেবে আরেক দরওয়াজায় গিয়ে একটি শাড়ি নেবে এইভাবে দরওয়াজায় দরওয়াজায় ঘুরে আহ নবদুবিল্লাহ চাকা দিতে গিয়ে যেমন কেবল একটু শাড়ি আর লুঙ্গি আর তা পচা শাড়ি পাটের শাড়ি জাকাতের শাড়ি না বন্ধু আবার এত অল্প পরিমাণ দিলাম যে ভিক্ষা বৃত্তিতে উৎসাহিত হলো না অবশ্যই করা যাবে না তাহলে কিভাবে দিতে হবে জাকাত জাকাত দিতে হবে জীবিকার সংস্থান করে জীবিকার সংস্থান করে জীবিকা মানে তার পেটের খাদ্যের নিশ্চয়তা নিশ্চিত করে এর পাশাপাশি আরেকটা জিনিস বলতে হয় জাকাত দিতে হবে দারিদ্র বিমোচনের জন্যে অভাব মুক্ত করে তাকে সচ্ছল বানিয়ে দেওয়ার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম ইরশাদ করেছেন জাকাত দাও তোর যারা জাকাত দিচ্ছ তাকে সচ্ছল বানিয়ে দাও যদিও দুর্ভাগ্যজনক সত্য আমাদের মাঝে মিথ্যা কথা প্রচলিত রয়েছে যে জাকাত এমন দিও না যাতে তার উপর জাকাত ফরজ হয়ে যায় না ওজবিল্লাহ আহমিন জাকাত যদি ফরজ হয় সে আবার দেবে এটাই তো ইসলামের শিক্ষা একজন মানুষ অভাবী দরিদ্র অসহায় সে জাকাতের টাকা নিয়ে সচ্ছল হয়ে যদি ধনী হয়ে যায় আর তার উপর যদি জাকাত ফরজ হয় তাহলে সে আবার দেবে এইভাবে দিও না এই কথাটা প্রচলিত নওয়াজবিল্লা আহমিদ আলী আর এমন শোনা শোনা অন্যায় কথা দিয়ে ইসলামকে আমরা কুলসিত করার চেষ্টা করে যাচ্ছি রব্বুল আলমিন হেদায়ত নসিব করো না আমি জাকাত দিতে গিয়ে জাকাত গ্রহিতাকে সচ্ছল করে দিতে হবে তারপর জাকাত দিতে গিয়ে যেমন মনে করুন দুই হাজার পাঁচ হাজার টাকা দিলাম না সচ্ছল হয় এভাবে দিতে হবে তার জীবিকার সংস্থান নিশ্চিত করে দিতে হবে হতে পারে আপনি আমি কেউ একজন জাকাত হয়েছে অল্প আর এই অল্প টাকায় কি করব। হ্যাঁ এটাও পরিকল্পনা মাফিক দিতে হবে যাতে আটটা নির্ধারিত খাতে যথাযথভাবে ব্যয় হয় আবার কেউ আপনি আমি এমন হয়তো থাকতে পারি অডেল টাকা জাকাত হয়েছে কিন্তু একজনকে দিয়ে দেব এত টাকা একজনকে লক্ষ টাকা একজনকে দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা দেব এই জন্য মনের মধ্যে কুচকুচ করতে থাকে জেনে রাখা উচিত ওই টাকাটা কি আপনার বন্ধু ওই টাকাটা কি আমার আপনার আর আমার নয় টাকাটা তাই মনের মধ্যে কুতকুত বা মনের মধ্যে ভয় থাকতে পারবে না সংকীর্ণতা থাকা উচিত নয় কারণ যা জাকাত হয়েছে হিসাব অনুযায়ী তা তো ওই দরিদ্রের ওই মিসকিনের ওই অসহায়ের ওই ফকিরের সুতরাং তাকে দিয়ে দিতে বাধা কোথায় তাই দিতে হবে যথার্থভাবে সম্মানের সাথে তার অভাব দূর করে সচ্ছলতা আনয়ন করে শুধু তাই না মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে এইভাবে দিতে হবে জাকাত ভিক্ষাবৃত্তি উৎসাহিত করে নতুন ভিক্ষুক সৃষ্টির জন্য জাকাত নয় শুধু তাই না বন্ধু জাকাত দিতে গিয়ে আরও খেয়াল রাখতে হবে যদিও প্রাসঙ্গিক আমরা আলোচনা করব তবে বলে নিতে চাই যেমন জাকাত দিতে গিয়ে একজন মানুষ মেয়ে বিয়ে দিতে পারে না মেয়ে বিয়ে দেওয়ার জন্য যতটা খরচের প্রয়োজন সামাজিকতা রক্ষার জন্যে এর মধ্যে যৌতুক বাদ দিয়ে যৌতুক নয় সামাজিকতা রক্ষার জন্য মেয়ের মা বাবা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাত্রস্থ করার জন্য যে খরচটা প্রয়োজন তা যদি না থাকে ওই মেয়ের মা বাবার তাহলে তাদেরকে জাকাতের টাকাটা দিয়ে ওই মেয়ের বিয়ে দেওয়ার সামাজিকতা রক্ষা করার ব্যবস্থা করাটা নির্দেশ শুধু তাই না হতে পারে এমন যুবক মোহর দিতে পারছে না মোহর জমা করতে পারছে না আমরা তো কাবিন বলে লিখে রাখি বন্ধু কাবিন বলে লিখবেন ঠিক আছে কিন্তু তা ফরজ হিসেবে আদায় করতে হবে যদি ফরজ হিসেবে আদায় করার মানসিকতা না থাকে ইচ্ছা না থাকে উদ্দেশ্য না থাকে কেবল লিখে রাখলেন অথবা হাত ধরে মাপ চেয়ে নিলেন মাপ হয়ে যাবে বন্ধু এমন মস্করা শরীয়তের সাথে করা উচিত নয় আর এমনটা না করে যে সত্যি রসুল সাল্লা নির্দেশনা অনুযায়ী মোহর দিতে পারছে না বলে বিয়ে করতে পারছে না স্ত্রীকে সাজিয়ে আনবে হৃদয়ের রানী করে ঘরে নিয়ে আসবে এমন সুন্দর সাজানোর ব্যবস্থাপনা তার হাতে নাই তাহলে একজন যুবককে জাকাতের টাকাটা দিয়ে তাকে যৌবনের হেফাজত মানব বংশ সংরক্ষণ এবং দুইটি পরিবারের সুন্দর মিলন দুইটি জীবনের সুখ আর শান্তি সমৃদ্ধি নিশ্চিত করার জন্যে জাকাতের টাকা দিয়ে অবিবাহিত যুবকদের বিয়ের ব্যবস্থা করে দেওয়া উচিত আর তা এক টাকা পাঁচ টাকা দুই টাকা দিয়ে বন্ধু না বন্ধুগণ জাকাত উচ্চশিক্ষার জন্য ব্যয় করা এটা ইসলাম আমাদের জন্য সুযোগ করে দিয়েছে প্রথম একমাত্র জীবন ব্যবস্থা যা শিক্ষার জন্য তার প্রথম অহির যাত্রা সূচনা করেছে শিক্ষা দিয়ে মূর্খতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সংগ্রাম ঘোষণা করেছে মূর্খ ব্যক্তি সে যেই হোক শিক্ষিত মানুষের সমান হতে পারে না রব্বুল আলমিন কোরআন করিম অনেকগুলো তুলনা দিয়ে তা তুলে ধরেছেন তাই শিক্ষার জন্য হ্যাঁ বলতে পারেন কেউ কেউ ব্যক্তিগতভাবে জাকাত আদায়ের ব্যবস্থা করবেন হ্যাঁ করতে পারেন ব্যক্তি হিসেবে নিজে যথাযথভাবে ফরজ জাকাত ক্যালকুলেট করে রব্বুল আলমিন কর্তৃক নির্ধারিত আটটি খাতে ভিক্ষা হিসেবে নয় অনুকম্পা হিসেবে নয় দান হিসেবে নয় বড়লোক হয়েছে আমি তাই নয় ভোট পাওয়ার জন্য নয় বরং অধিকার হিসেবে আটটি নির্ধারিত খাতে রব্বুল আলমিনের ইবাদত হিসেবে জাকাত ব্যক্তি নিজেও ব্যক্তিগতভাবে যথাযথভাবে আদায় করতে পারে আর হা যদি ব্যক্তিগতভাবে আদায় না করে একটি প্রতিষ্ঠান তৈরি করা হয় প্রাতিষ্ঠানিকভাবে যদি জাকাত আদায় করা হয় আলহামদুলিল্লাহ আরও ভালো প্রাতিষ্ঠানিকভাবে জাকাত আদায়ের ব্যবস্থা করা উচিত তাহলে জাকাতের সত্যিকারের সুফল সমাজ আর জাতি লাভ করবে প্রাতিষ্ঠানিকভাবে জাকাতের ব্যবস্থাপনা করা জেনে রাখা উচিত অনেকে বলতে পারেন জাকাত আদায় আর বন্টনের জন্য একটি প্রতিষ্ঠান করব বেতন দিব থেকে কর্মচারীদের আল্লাহ সুহানা হুয়া তাহলা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় জাকাত আদায় এবং বন্টন নিশ্চিত করার জন্যে এবং এতে রাষ্ট্র এবং সরকার বা ব্যক্তিদের আলাদা কোনো টাকা যাতে না লাগে এই জন্য রব্বুল আলমিন জাকাতের আটটা নির্ধারিত ব্যয়ের খাতের মধ্যে জাকাতের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তাদের ব্যয় বেতন জাকাত থেকে দেয়াকে অনুমোদন করেছেন বন্ধু শুধু তাই না ব্যক্তি অথবা প্রতিষ্ঠান জাকাত যদি দিতে চায় জাকাত দিতে গিয়ে আধুনিক ব্যবস্থাপনাকেও সহজে গ্রহণ করতে পারে যেমন চেকের মাধ্যমে দিল মনি অর্ডারের মাধ্যমে দিল অথবা যে কোনো আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে নিশ্চিত অধিকারী জাকাতের তাদের হাতে যদি পৌঁছানো নিশ্চিত হয় তাহলে হতে পারে আলহামদুলিল্লাহ এবার বন্ধু সহজে বলতে চাই রব্বুল আলমিন জাকাতকে আটটা নির্ধারিত খাতে ব্যয় করতে অর্ডার করেছেন কর আল করিমের সুরা আত্মাউবা এর ষাট নাম্বার আয়াত আল করিমাতে আল্লাহ সুবহানত ইরশাদ করছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়াফি সাবিলিল্লাহি ওয়াবিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ নিশ্চয়ই জেনে রেখো বাধ্যতামূলক যে দান তোমাদের খরচ বা সদকা যেটা বাধ্যতামূলক সদকা অর্থাৎ জাকাত ফরজ সাদাকা অর্থাৎ জাকাত তা দিতে হবে এক নম্বর লিল ফোকারাই ফকিরদের জন্য ফকির আরবি ভাষার শব্দ বহুবচনে ফোকারা অর্থাৎ দরিদ্রগণ ফকিরগণ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দিয়ে ধন্য করুন আমিন হাদা আমা আইন্দি ওয়ালাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওইলেই হুনিব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু Oh আল্লাহ অধিকার মানুষেরা যখন গভীর ঘুমে মগ্ন ঘুম থেকে উঠে আল্লাহর জন্য সলা আদায় করো রসুলের অধিকার রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম থেকে যতটুকু বলার অনুমতি এসেছে শেখ শাহিদুল্লাহ খান মাদানী ততটুকুই আমাদেরকে সীমাবদ্ধ রাখা দরকার অমুসলিমের সাথে আমাদের ব্যবহার আমরা ইমানদারও হতে পারবে না যতক্ষণ না পরস্পরে উভয়ে একে অপরকে ভালোবাসতে পারো কেন ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় জুলুম এবং অত্যাচার মানুষের অধিকার আজ রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে পিস টিভি বাংলায় বাংলা মানবতা সমাধান আলাইকুম রহমত